আজি এসেছে এই রোজার শেষে নীল আকাশে ঈদের চাঁদ হাসে আজি দেশেছে এই রোজার শেষে নীল আকাশে ঈদের চাঁদ হাসে মিলে গলাই গলাই আজ খোরমা বিলাই কত খুশির জোয়ারি দেখো ঈদ গামাঠে আজি দেশেছে এই রোজার শেষে ধনী গরিব আজ নাই ভেদাভেদ হিংসা বিদেশ আর নাই মতভেদ ধনী গরিব আজ নাই ভেদাভেদ হিংসা বিদেশার আর নাই মতভেদ কেন আজ আর সে আলাই আল্লাহ খুশি হয় বান্দারা মিলিছে গলায় গলা নাচে হোর পরীরা নাচে জোহরা তারা ঈদের মেলা লেগেছে আকাশের গায় বছরে একবার আসে এই দিন বছরে একবার আসে এই দিন সেই দিনে খুশি হয় সব মিসকিন ধনীরা খুশিতে চাকা দেয় দান খৈরত করে রাহিল্লাই ধনীরা খুশিতে যাকা দেয় দান খৈরাত করে রাহিল্লাই ওই দান তোলা থাকে আর সে আলাই সেই দান ফিরে পাবে হাসর বেলায় আজি দেশেছে এই রোজার শেষে নীলাকাশে ঈদের চাঁদ হাসে রোজাদারের মুখে হাসি ভরপুর চেহেরাই চমকাই কুদরতি নূর বিনা রোজাদার ভয়তে মরে কি মুখ দেখাবো কাল হাসরে রোজা তখন বলছি আমি নয় বারো মাস আমি থাকি এক মাস আমাকে বেশি করো উপবাস আমি নয় বারো মাস আমি থাকি এক মাস আমাকে ভালো বেশি করো উপবাস আমি রোজা কাল কঠিন দিনে আমি রোজা কাল কঠিন দিনে রাখিব তোমাদের আমার ছায় আজি দেশেছে এই রোজার শেষে নীল আকাশে ঈদের চাঁদ হাসে মিলে গলাই গলাই আজ খরমা বিলাই কত খুশির জোয়ারি দেখো ঈদ গা মাঠে আজি দেশেছে এই রোজার শেষে রোজা রেখে হারাম খেয় না রোজা রেখে মিথ্যা কথা বলো না চোখের লেহাজ করো গো রোজাদার চোকান সাক্ষী দেবে গো তোমার এই তিরিশ রোজার এলো ঈদ উপহার দলে দলে ঈদ গাই চলো গইবার এই তিরিশ রোজার এলো ঈদ উপহার দলে দলে ঈদ গাই চলো গইবার ঈদের নামাজের কি ফজিলাত ঈদের নামাজের কি ফজিলাত চারিদিকে এলো দেখো খুশিটি বরসাত আজ ঈদ এসেছে এই রোজার শেষে নীল আকাশে ঈদের চাঁদ হাসে রোজার মাসে হয় তো বা কবর ভেঙে যাই পাপি বান্দার ভুল মদ খোর মদ ছেড়ে রোজা রেখে দেয় রোজা মানুষকে সুপদ দেখায় এ যে রেহমাতি মাস যারা করে উপবাস আল্লাহ খুশি হয়ে বলে কি চাস এ যে রেহমাতি মাস যারা করে উপবাস আল্লাহ খুশি হয়ে বলে কি চাস আমার খাজানা তোদের তরে আমার খাজানা তোদের তরে খোলা আছে নিয়ে নে দোহাত ভরে আজি দেশেছে এই রোজার শেষে নীলাকাশে ঈদের চাঁদ হাসে মিলে গলাই গলাই আজ খরমা বিলাই কত খুশির জোয়ারে দেখো ঈদ গামাঠে আজি দেশেছে এই রোজার শেষে সারাদিন রোজা রেখে নামাজি পড়ে তারা নামাজ কেন দাও গো ছেড়ে তারা নামাজ হলো রোজারি মাথা তারা দেবে তোমারি মাথায় ছাতা শোনো অগর জাদার তুমি করো ইফতার তারা বিপড়ে বাঁধো জান্নাতে ঘর শোনো অগর জাদার তুমি করো ইফতার তারা বিপরে বাধ জান্নাতে ঘর রোজাদার যখন দাঁতন করে রোজাদার যখন দাঁতন করে লতা পাতা খুশিতে দোয়া করি আজি ঈদ এই রোজারি শেষে নীল আকাশে ঈদের চাঁদ হাসে মিলে গলাই গলাই আজ খরুমা বিলাই কত খুশির জোয়ারে দেখো ঈদ গামাঠে আজি দেশেছে এই রোজারি শেষে সবার পরনে দেখি নতুন পোশাক ঈদ গাই পরে এসেছে ঈদের নামা সুরমা আতরে মন যে মাতা ঈদে সবার আশা পূরণ হয় আজ পুরুষ নারী করে ওয়ফাদারি কারো মনে নেই আজ অহংকারী আজ পুরুষ নারী করে বাফাদারি কারো মনে নেই আজ অহংকারী মঈদুল ইসলাম ঈদের খুশি ফিরোজ হাসান ঈদের খুশি মজা লুটে নে আজ দিবাগ নিশি আজি দেশেছে এই রোজার শেষে নীলাকাশে ঈদের চাঁদ হাসে আজি দেশেছে এই রোজার শেষে নীলাকাশে ঈদের চাঁদ হাসে মিলে গলাই গলাই আজ খরুমা বিলাই কত খুশির জোয়ারি দেখো ঈদ গামাঠে আজি দেশেছে এই রোজার শেষে